Network, the solution for humanity. السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা রিয়াদুস সালেহিন থেকে আলোচনা শুনে আসছি আজকে আলোচনার বিষয় বাবুর রেজা আল্লাহর প্রতি আশা এবং ভরসা রাখার ক্ষেত্রে যে হাদিসটি রয়েছে সেই হাদিস নিয়ে আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব তো এই হাদিসটি হলেই ওয়ান আবি নুজাইহিন আমর বিন আবসা রাজি আল্লাহ আনহু আবু নুজাইহ অমর বিন আবসা রাজি আল্লাহ তিনি বলেন কুন্তু ওয়া আনাফিল জাহিলিয়াতি আজন্নু আন্নান্নাস আলা ভালা আলাহ বলছে আমি যখন জাহেলিয়াতে যুগে ছিলাম রসুল্লাহ আসলামের আসার পূর্বে যে জাহেলিয়াতি যুগ ছিল তখনও আমি নিজেকে এটা মনে করতাম যে আন্নান্নাস আলা দালালা মানুষেরা যা করছে তারা পথভ্রষ্টে আছে তারা যে সঠিক পথে নেই এটা আমি আগে থেকে অনুমান করতাম তারা কোনো হকের উপর নেই সত্যের উপর তারা নেই অহম আবুদুন আল আউসান আর তারা কি করে তারা বুত পূজা করে তারা বুতের পূজা করে বলছেন ফাসামে তু বিরজুলিন বিমাক্কা ইউকবিরু আখবরান তো আমি একজন ব্যক্তির বিষয়ে শুনলাম যিনি মক্কায় অবস্থান করেন এবং মানুষদেরকে অদৃশ্যের খবর দেন ওহির পায়গাম নিয়ে মানুষদেরকে পৌঁছান এই ধরনের একটি কথা যখন আমার কানে আসলো ফাকাত আলা রাহাইলাতি আমি আমার সওয়ারির উপর বসলাম ফকাদিম তু আলাইহি এবং আমি ওনার কাছে চলে আসলাম কার কাছে রসুল্লাহ সাহসালামের কাছে আসলাম ফাইদা রসুল্লাহ সাল্লাম মুস্তাকফিয়ান তো দেখলাম যে রসুল্লাহ সাল্লাম সেই দিন পর্যন্ত উনি নিজেকে গোপন রেখেছেন গোপনীয়ভাবে উনি ওনার দাওয়াত করে যাচ্ছেন ইসলাম প্রচার করছেন অত্যন্ত গোপনীয়তার সাথে প্রকাশ এখনও করেননি তফতু হাত্তা দাখালতু আলিহি বিমাক্কা আমি অত্যন্ত নম্রতার সাথে সামনে অগ্রসর হয়ে প্রবেশ করলাম ফাকুল তুলাহু এবং আমি ওনাকে বললাম মা আন্তা আপনি কে কলা তিনি বললেন আনা নাবিউন আমি নবী আমি কে নবী উনি অত্যন্ত গোপনের সাথে যে ওনাকে বলেন মা আন্তা আপনি কে বলছে আনা নাবিউন আমি নবী কুল আমা নবীন নবী কি আবার কারণ সে তো জাহেলেতে যুগে ছিল নবীর অর্থ জানে না নবী কি তো তিনি বললেন আর সালানি আল্লাহ আল্লাহ তালা আমাকে রসুল বানিয়ে পাঠিয়েছেন আমাকে কিছু পায়গাম দিয়ে আল্লাহ তালা আমাকে পাঠাইছেন কুলতু অবি আইসাইন আর সালাকা কোন পায়গাম দিয়ে আপনাকে পাঠানো হয়েছে কওয়ালা তখন তিনি বলেন আর সালানি বিসিলাতিল আর হাম আল্লাহ তালা আমাকে যে দাওয়াত দিয়ে যে বিধান দিয়ে আল্লাহ তালা আমাকে পাঠাইছেন সেটা হলেই বিসিলাতিল আর হাম আত্মীয়তা বন্ধন ঠিক রাখার বিধান আমাকে দিয়েছেন কাসেরিল আওথান সকল বুথ তাকে ভেঙে ফেলে দেওয়ার নির্দেশ আমাকে দেওয়া হয়েছে এবং এক আল্লাহর শুধু এবাদত করতে বলা হয়েছে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করতে নিষেধ করেছেন এই বিধান নিয়ে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন বলতো আমি বললাম সামান মা কালা হাদা আপনার এই বিধান মেনে নিয়েছে এই ধরনের লোক কতজন আপনার সাথে আছে বলছেন কারা হরুন ওয়া আবদুন শুধু একটা আজাদ ব্যক্তি আছে এবং একজন গোলাম আছে বলছেন ইয়ৌমা ইদিন আবু বকর ওয়া বেলাল রাজি আল্লাহ আনহুমা সেদিন শুধু ছিল আবু বকর রাজি আল্লাহ তালানহু এবং বেলাল রাজি আল্লাহ তালানহু একজন আজাদ একজন গোলাম বলতু ইন্নি মুত্তাবিউকা তো ওই ব্যক্তি বলছে যে আমি আশা করছি আমি আপনার প্রতি ইমান নিয়ে আসবো এবং আপনার আনুগত্য করব কলা আল্লাহ নবী বললেন ইন্না কালাম দাস্তাতি আদা আলিকা ইয়ৌমাকা হাদা যে এই আজকে বা এই অবস্থায় তুমি এটা করতে পারবা না তোমার জন্য করা ঠিকও হবে না আল্লাহ তারা হালি ও হাল আন্নাস দেখছো না যে আমার কি অবস্থা মানুষের কি অবস্থা আমার সাথে মানুষের কি আচরণ তারা আমার সাথে কি ব্যবহার করছে এটা কি দেখছো না কিন এর যে এরা আহলিক ফাইদা সামে তাবি কদ জাহার তু ফাতিনি এটা কাজ করো তুমি ফিরে যাও তোমার কবিলায় তোমার সম্প্রদায়ের কাছে তুমি ফিরে যাও এরপরে যখন তুমি দেখবা যে আমি বিজয়ী হয়ে গিয়েছি কারণ তিনি নবী তিনি যে একদিন বিজয় হবেন সেটা উনিও জানেন তো বলছেন আমি যখন বিজয় হয়ে যাব এই কথা যখন তুমি শুনবে তখন তুমি আমার কাছে আসো কয়ালাফা দাহাবতু ইলা আহলি এরপরে আমি আমার পরিবারের কাছে ফিরে গেলাম ওকাদিমা রসুর আল মাদিনা এরপর আল্লাহ রসুল সাল্লাম আরও কিছু মানুষ ওনার প্রতি ইমান নিয়ে আসলো নিয়ে আসার পর আল্লাহর পক্ষ থেকে ওনাকে হিজরত করার হুকুম দেওয়া হলো এমন কি উনি মদিনায় হিজরত করে আসলেন ওয়াকুন তুফি আহলি ফাজালতু আতাখাব্বারুল আখবার আমি বাড়িতেই থাকতাম কিন্তু তারপরেও আমি ওনার বিষয়ে সবসময় খোঁজখবর রাখতাম ও আস আলুন্না সাহাইনা কাদিমাল তা হাত্তা কাদিমা নাফরমিন আহল মাদিনা বলছে যে কেউ মদিনায় আসতো তার কাছ থেকে আমি মদিনার এই খবরটাকে আমি নেওয়ার চেষ্টা করতাম যে ওনার কি অবস্থা বলছেন এমনকি কিছু লোক মদিনায় আসলো আসার পর তারা যখন ফিরে আবার আমার সেই কবিলায় গেল ফাকুল তো আমি বললাম মা ফায়লা হাদা রজুল আল্লাদি কাদিম আল মাদিনা একজন ব্যক্তি মদিনায় হিজরত করে এসেছে তো ওই ওনার খবর কি ওনার কি অবস্থা এখন ফকাল তারা বলল আন্নাসু ইলাইহি সেরাউন মানুষ তো দ্রুত তার কাছে যে ভিড়ছে দ্রুত গতিতে মানুষেরা তার কাছে যে ভিড়তেছে এবং তার প্রতি ইমান নিয়ে আসছে ওয়াকদ আরাদা কৌমুহু কতলাহু এবং তার যে সম্প্রদায় ছিল ওনাকে হত্যা করতে চেয়েছিল ফালাম মেস্তাতে উদালি কিন্তু হত্যা করতে পারে নাই ফাকাদিম তুল মাদিনা বলছে এই খবর শুনেই যখন শুনলাম যে মাশাল্লাহ কিছু দ্রুত মানুষ তার প্রতি ইমান নিয়ে আসছে এবং এখন অবস্থা ভালো বলছেন আমি দ্রুত ওনার কাছে চলে আসলাম আবার সফর করে ফাদাখাল তু আলেহি আমি ওনার নিকটে গেলাম ফাকুল তু বললাম ইয়া রসুল্লাহ আতা আরিফুনি হে আল্লাহ রসুল আপনি কি আমাকে চিনেন কলা তিনি বললেন নাম আন্তাল্লাদি লাকিতানি বিমাক্কা হ্যাঁ তোমাকে চিনতে পারছি তুমি তো মনে হয় মক্কা আসছিলে আমার কাছে একদিন কলা তখন বলল ফকুল তুই রসুল আল্লাহ আখবিরিনী আম্মা আল্লামাক আল্লাহ ও আজহালাহু বলছেন হে আল্লাহ রসুলাম তাহলে আল্লাহ যে জ্ঞান যে ওহি যে শরিয়ত দিয়ে আপনাকে পাঠিয়েছে যে সম্পর্কে আমার জানা নাই তো আপনি আমাকে সে বিষয়ে কিছু জানিয়ে দেন অর্থাৎ সে মুসলমান হয়ে গেছে বলছে আমাকে এখন কি করণীয় সেটা আমাকে শিখিয়ে দেন আখবির নিয়ানি সালাত সালাত কিভাবে পড়ব নামাজ কিভাবে পড়ব এটা আমাকে একটু শিখে দেন কয়লা তো আল্লাহ নবী বললেন সল্লি সলাত সুবহ তুমি সকালের সালাত আদায় করবা ফজরের সালাত সকালে আদায় করবা সুম মকসুর আনিস ই হাত্তা তার্তিফা শামসুকেদ হারামহীন এরপরে তুমি সলাত আদায় করা থেকে বিরত থাকবা অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সূর্য উঠে এক তীর পরিমাণ উপরে না চলে আসবে অর্থাৎ উনি বলছেন যে সলাৎ আদায় করার সময় কি কখন আর সলাৎ আদায় করা যাবে না কখন কখন নামাজ পড়া যাবে আর কখন যাবে না শুভে সাদেক হওয়ার পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এটা হলো ফজরের সলাতের সময় তো তুমি ফজরের সলাৎ আদায় করবে তো যে ব্যক্তি ফজরের সলাৎ আদায় করবে সূর্য উঠে এক তীর পরিমাণ উপরে না আসা পর্যন্ত কোনো নফল নামাজ পড়া নিষেধ তো বলছেন ফাইন্নাহা তাতলো হেইনা তাতলো বাইনা কারণ শৈতান কারণ যখন সূর্য উদিত হয় সেই সূর্যটা উদিত হয় শয়তানের দুই সিংয়ের মাঝখানি দুই সিংয়ের মাঝখানি ওয়াহিনা ইদিন ইয়াসজুদুল কুফার আর সেই সময় যারা কাফের তারা সূর্যকে সেজদা করে বিষয়টা হলো এমনি যে যখনই সূর্য ওঠে এবং ডুবে তখন যারা মশরিক যারা নাকি সূর্যকে পূজা করে তারা ওই সময় সে সূর্যের সামনে সেজদা করে তো আল্লাহ নবী বলছেন যে তিন সময় সালাত আদায় করা মাকরু অপছন্দনীয় ফজরের সলাতের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এবং ঠিক দুপুরে আর আসরের সলাতের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত কারণ সূর্য ডোবার সময় এই ঘটনা ঘটে আর ঠিক যখন দুপুরে তখনও তারা পূজা করে সূর্যের আর সূর্য যখন ওঠে তখন তারা সূর্যের পূজা করে তো আল্লাহ নবী সাল্লাম তাকে বলছে যে তুমি ফজরের সলাত আদায় করবে এরপরে সূর্য উঠে এক তীর পরিমাণ হওয়া পর্যন্ত তুমি সলাৎ আদায় করা থেকে বিরত থাকবে এখানে একটা জিনিস আমাদের প্রশ্ন আসতে পারে সেটা হলেই তো ফজরের সলাতের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত নামাজ পড়া নিষেধ কিন্তু যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে নেই সূর্য ওঠার একেবারে আগের মুহূর্তে ওই ব্যক্তির চোখ খুলেছে তাহলে সে কি সূর্য উঠে এক তীর পরিমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে না ওই ব্যক্তির অপেক্ষার দরকার নেই সূর্য ওঠার অপেক্ষারও দরকার নেই সূর্য ডোবার অপেক্ষারও দরকার নেই ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহ নবী সালাম বলছেন যে ইদা নাসিয়া আহাদুকুম আন সালাতিহি আও নামা আন যখন কোনো ব্যক্তি নামাজকে ভুলে যাবে অথবা সে যদি সেই সলাদ থেকে ঘুম ঘুমিয়ে পড়ে ফালি সাল্লি ইদা দাকার যখনই সে সলাতের কথা স্মরণ হবে যখনই সে ঘুম থেকে উঠবে তখনই সে পড়ে নিবে কারণ এটা তো তার ফরজ এটা পড়া নিষেধ না ঠিক আছে পড়া নিষেধ কোনটা ওটা নফল নামাজ পড়া নিষেধ কি পড়া হয়েছে নফল এবং এই যে মাকরু সময় আছে যেটা আমরা আরও আগে শুনছি হাদিসটা পরে শুনে নেই তুম্মা সল্লি ফাইন্না সলাত মাহদুরা এরপরে তুমি সলাৎ আদায় করো কারণ ওই সময় সলাৎ আদায় করলে আল্লাহর ফেরেস্তা উপস্থিত হয় আল্লাহর ফেরেস্তা হাজির হন তো ওই সময়টা কখন সূর্য ওঠে এক তীর পরিমাণ উপরে ওঠার পর এটাই হলো চাষতের সলাৎ চাষতের নামাজ বা ইশরাকের নামাজ আমরা শুনেছি যে আল্লাহ নবী সালাম বলেছেন যে একজন মানুষের শরীরে কতগুলি তিনশো ষাটটি জোড়া আছে এবং প্রত্যেক দিন প্রত্যেক জোড়ার পক্ষ থেকে সদকা করা ওয়াজিব এবং তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি এই যে সূর্য ওঠার একটু পর থেকে নিয়ে দুপুরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি দুই রাকাত এশরাকের সালাদ দুই রাকাত যদি কেউ চাষতের নামাজ এটা পড়ে নেয় তাহলে তার জন্য এই শরীরের তিনশো ষাটটি জোড়ার পক্ষ থেকে সাতকা হিসাবে যথেষ্ট হয়ে যাবে সুবাহ তাহলে ওই সময় নামাজ পড়া সালাত আদায় করা এটা একটা ফজিলত আর আরেকটা ফজিলত যে ফেরেশতারা ওই সময় উপস্থিত হন এবং উপস্থিত থাকেন ফেরেশতা তো সবসময় উপস্থিত আছে কিন্তু ওই সময়টাতে হয়তো আরও বিশেষ রহমতের ফেরেশতা আল্লাহ তালা পাঠান বান্দাদের জন্য হাত্তা ইস্তাকিল্লা দিল্লু বীর রুমহি অর্থাৎ ঠিক দুপুরের আগে সূর্য যখন মাথার উপর আসে তার একটু আগে থেকেই নামাজ পড়া বন্ধ হয়ে যাবে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর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 পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আমরা বিরতির পূর্বে রসুল্লাহ সাল্লামের একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করছিলাম যে হাদিসে আল্লাহ রসুল আসলামের কাছে একজন ব্যক্তি এসে সে ইসলাম গ্রহণ করেছেন মদিনায় এসে এবং ওনাকে জিজ্ঞাসা করেছেন যে আমাকে সালাদ সম্পর্কে আমাকে কিছু শিক্ষা দেন তো আল্লাহ নবী সালাম বলেছেন যে তুমি ফজরের সলাৎ আদায় করার পর তুমি অন্যান্য সলাৎ আদায় করা থেকে বিরত থাকবে এবং সূর্য উঠে এক তীর পরিমাণ হওয়া পর্যন্ত সলাৎ আদায় করা থেকে বিরত থাকবে এরপরে তুমি সলাৎ আদায় করতে পারবা তারপর যখন দুপুরের একটু আগের মুহূর্তে তখন থেকে নিয়ে তুমি সালাত আদায় করা থেকে বিরত রাখবে ফাইন্নাহু হেইনাইদিন তুস জারু জাহান্নাম কারণ ওই মুহূর্তে জাহান্নামকে প্রজ্বলিত করা হয় জাহান্নামের আগুন কী করা হয় প্রজ্বলিত করা হয় ফাইদা আকবর আল ফাইউ ফাসাল্লি এরপরে যখন ওই ছায়াটি আবার বাড়া শুরু করে অর্থাৎ সূর্য যখন এক প্রান্ত থেকে আর দিকে ঢলে যাবে যখন তো তখন তো ওই জিনিসের ছায়া আবার আর দিক থেকে বাড়া শুরু হবে তাই নয় কি তো যখন কোনো জিনিসের ছায়া যখন আবার বৃদ্ধি হওয়া শুরু হবে তখন তুমি সলাত আদায় করো ফাসাল্লি তখন তুমি নামাজ পড়ো আসর কারণ ওই সময় সালাত আদায় করলে ফেরেস্তা উপস্থিত থাকেন ফেরেস্তারা হাজির হন হাত্তা তুসাল্লিল আসর এবং এমনকি এরপরে তুমি সালাতেল আসর তুমি আদায় করবা তো যে কোনো সলাৎ যে কোনো নামাজ আউ্বাল ওয়াক্তে সলাতের সময় হওয়ার সাথে সাথে আজান দিয়ে জামাতবদ্ধভাবে সলাৎ আদায় করা এটা সুন্নত সেটাকে পিছিয়ে দেওয়া উত্তম সময় বাদ দিয়ে লেটে পড়া এটা কিন্তু উত্তম নয় এটা কি না উত্তম নয় তো উনি বলছেন জহরের সলাচ আদায় করবে তারপরে আসর সালাফুন সোম মাকসুর আনি সালাত আর আসরের সলাদ যখন হয়ে যাবে হাত্তা তাকরুবার শামস সূর্য ডুবা পর্যন্ত আর কোনো নফল নামাজ পড়া যাবে না কারণ সূর্য যখন ডোবে তখন শয়তানের দুই সিংয়ের মাঝখানে সূর্য ডোবে ওয়াহিনা এদিন ইয়াসজুদুল আহাল কুফার আর ওই সময় কাফেরেরা সেই সূর্যকে কি করে পূজা করে তারা সেজদা করে কয়া তিনি বললেন ফকুল তুয়া নবী আল্লাহ মাল ওজু ওই ব্যক্তি বললেন হে আল্লাহ রসুলাম অজু সম্পর্কে আমাকে কিছু শিক্ষা দেন অজুর কিছু ফজিলত বর্ণনা করুন অজু কিভাবে করতে সেটা বলুন ফকল তিনি বললেন মা আমিন কুম রজুলুন ইউকার রিবু ওদু আহু ফয়াতমাদমাদু ওয়াস্তান শেকু ফয়াস্তান সিরু ইল্লা খররত খতায়া ওয়াজহিহি ওয়ফিহি ও খায়াশি মিহি আল্লাহ রসুল আসলাম বললেন তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি যখন সে অজু করবে অজু করা যখন শুরু করবে ফায়াতা মাদ এবং যখন সে কুলি করবে ওয়াস্তান শেখ এবং নাকে পানি দিবে এবং নাকটাকে ঝাড়বে ইল্লা এটা করতেই তার মুখ থেকে এবং নাক থেকে সকল গুণা ঝরে যায় ও খেয়াশি মিহি এমনকি নাকের নাসিকা থেকেও সবগুলি গুণা ঝরে যায় সুবাহান আল্লাহ কোনো ব্যক্তি যখন অজু করে অজু করার জন্য যখন সে কুলি করবে নাকে পানি দিবে নাক ঝাড়বে তো এই নাক দ্বারা মুখ দ্বারা যত গুণা হয়েছে অজুর পানির ফোটার সাথে সাথে এই গুণাগুলি সব ঝরে যায় সুম্মা ইদা গাসালা ওয়াজহাহু কামা আমারাহুল্লাহ ইল্লা খররত খতায়া ওয়াজহি মিন আতরাফি লেহিয়াতিহি মাল মা বলছেন এরপরে যখন সে ব্যক্তি চেহারা ধোবে ওইভাবে যেভাবে আল্লাহ ধোয়ার নির্দেশ করেছেন আল্লাহ কি বলেছেন যখন তোমরা অজু করবা ফাকসিলু বুজু হাকুম তখন তোমার চেহারা মোবারক কী করো ধুয়ে নাও সে যখন চেহারা ধোবে তখন তার চেহারার মাধ্যমে যতগুলি গুণা হয়েছে চোখ দ্বারা মুখ দ্বারা নাক দ্বারা যত গুণা হয়েছে বলছে সবগুলি গুণা ঝরে যায় এমনকি দাড়ির চুলের কিনারা থেকে এই গুণাগুলি ঝরতে থাকে সুম্মায়াগসিলু ইলাল মিরফাকাইন এরপরে সে তার দুই হাত ধৌত করে ইলাল মিরফাকাইন দুই হাতের কোনই পর্যন্ত এমনকি সে যখন হাত ধোয় তখন হাতের এই আঙ্গুলির কিনারা দিয়ে গুণাগুলি ঝরে যায় সুবাহান আল্লাহ সুম্মায়াম সাহরা আসাহু এরপর যখন সে মাথা যখন মাসা করে ইল্লা খর্রাত খতায়া রাসিহি মিন আতরাফ সারিহি মালমা তো মাথার যত গুণা আছে এগুলি চুলের কিনারা দিয়ে সবগুলি গুণা ঝরে যায় সুম্মায়াগসিল কাদামাইহি ইলাল কাবাইন এরপরে যখন সে দুই পা ধোয় সে দুই পা ধোয়ার সাথে সাথে তার দুই পা থেকে গুণাগুলি ঝরে যায় এমনকি পায়ের নখ থেকে গুণা ঝরে যায় পানির সাথে সাথে এরপরে ওই ব্যক্তি যখন দণ্ডায়মান হয় এবং সলাচদায় করে ফাহামিদ আল্লাহ তালা এবং আল্লাহ তালার প্রশংসা করে ও আসনা আলাই এবং তার যখন হামদুসানা বর্ণনা করে ওমাজ্জাদাহু এবং তার বুজুর্গি বর্ণনা করে যেভাবে তার প্রশংসা করা দরকার যখন ওই ব্যক্তি এভাবে প্রশংসা করে এবং আল্লাহ তালা জন্য তার অন্তরকে সম্পূর্ণভাবে খালি করে দেয় বলছেন ইল্লা ইন সারাফা আন খাতিয়াতিহি কা হাই আতিহি ইয়ামা অম্মুহু এভাবে যখন কোনো ব্যক্তি কাজ করে তখন সে ব্যক্তি তার গুণা থেকে এমনভাবে মুক্ত হয়ে যায় যেমন নাকি তার মা তাকে জন্ম দিয়েছিল সুহান তার মা যখন তাকে জন্ম দিয়েছিল তখন যেরকম একেবারে নিষ্পাপ ছিল একজন মুসলমান সে যখন এভাবে অজু করবে অজুর মাধ্যমে তার গুণা শেষ হয়ে যাবে এরপরে যখন সলাতের জন্য আসবে তখন প্রত্যেক কদমে আল্লাহ তালা নেকি দিবেন এরপরে যখন ওই ব্যক্তি এসে সলাত আদায় করবে তখন আল্লাহ তালা তাকে নেকি দিবেন তো এইভাবে নেকি কামাই করতে করতে সে ব্যক্তি এমন হয়ে যাবে যেমন নাকি তার মা তাকে জন্ম দিল নিষ্পাপ করে সে অবস্থায় সে ফিরে যাবে সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই লম্বা হাদিস থেকে যে বিষয়টি আমরা জানতে পারলাম সেটা হলেই যে আল্লাহর রহমত থেকে নৈরাস হতে নেই মানুষ যে আমলগুলি করছে এই আমলের বিনিময়ে আল্লাহ তালা কখনো এই ছোট ছোট আমল দ্বারাও আল্লাহ তালা গুণা মাফ করে দিবেন এবং এর বিনিময়ে আল্লাহ তালা জান্নাত দান করবেন সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই হাদিসের সাথেই এই অধ্যায়ের আলোচনা শেষ হয়ে যাচ্ছে এরপরে যেটা অধ্যায় সেটা হলেই আল্লাহর প্রতি ভরসা এবং আশার ফজিলত কি এ বিষয়ে সুরায় গাফেরের চুয়াল্লিশ নম্বর আয়াত ওয়া উফাউদ্দু আমরি ইরাল্লাহ ইন্নাল্লাহ বসিরম্বিল এবাদ হওয়াকাহুল্লাহ সেইয়াতিমা মাকারু আল্লাহ তালা একজন নেককার বান্দার সম্পর্কে উনি খবর দিচ্ছেন আমাদেরকে ওনার বিষয়ে বলছেন যে দেখো যে নেককার বান্দা ছিল সে বলছে ওয়া উফাউদ্দু আমরি ইরাল্লাহ আমার সকল বিষয়টি আমি আল্লাহর নিকটেই সুপুর্দ করলাম আমার যাবতীয় বিষয় যেটা সমস্যা আমি সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিলাম আল্লাহর উপরেই সুপুর্দ করলাম ইন্নাল্লাহ এবার নিশ্চয় আল্লাহ তালা বান্দাদের প্রতি দৃষ্টিপাত করেন আল্লাহ তালা বান্দাদেরকে দেখেন ফওয়াকাহুল্লাহ সৈয়াতিমা মাকারু আল্লাহ তালা তাকে বাঁচিয়ে নেন সেইয়াতিমা মাকারু তার বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদের সকল ষড়যন্ত্রের অনিষ্ঠ থেকে আল্লাহ তালা তাকে নিরাপদে রাখবেন ওয়ান আবি হুরাহ আনহু আন রসুলাম আন্নাহু কল কর আল্লাহ আজাল আনা ইন্দা আব্দি বি ও আনা মাহু হাই তুয়াদ কুরুনি আবু হরাইরা রাজিয়াল্লাহ তাল আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা বান্দার ধারণার সাথে থাকে বান্দারা আল্লাহ সম্পর্কে যেরকম ধারণা রাখে আল্লাহ তার সাথে সে ধরনের আচরণে করে বান্দা যখন আল্লাহ সম্পর্কে ধারণা রাখে যে আল্লাহ তালা গফুর আল্লাহ তালা ক্ষমাশীল আল্লাহ তালা দয়ালু তো আল্লাহ তালা দয়াই করেন আর যখন বান্দারা এটা মনে করে যে না আল্লাহ তালা দয়া করবে না তিনি অত্যন্ত রাগী তো বান্দারা আল্লাহর সম্পর্কে যেরকম ধারণা রাখে আল্লাহ বলছেন আমি তার সাথে সেভাবে আচরণ করে থাকি এজন্য আল্লাহর সাথে ভালো ধারণা করা দরকার ও আর মাহু হাইয়াদ করুনি আর সে যখনই আমাকে ডাকে আমি তার সাথে থাকি সে যখনই আমার কাছে সাহায্য চায় আমি তাকে সাহায্য করি আল্লাহ নবী ইসলাম বলছেন যে আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ তালা তার কাছে যখন কোনো বান্দা তৌবাহ করে তো আল্লাহ তালা ওই বান্দার প্রতি এত বেশি খুশি হয় যত বেশি খুশি হয় ওই বান্দা যেই বান্দা তার হারানো সওয়ারি আবার পুনরায় পাওয়ার পর যত খুশি হয় ওমান তাকাররাবা ইলাইয়া শিবরান তু ইলাইহে জেরান কোনো ব্যক্তি যখন আমার দিকে এক বিক আগিয়ে আসে আমি তার দিকে এক হাত আগিয়ে যাই বলছেন ওমান তাকাররাবা ইলাইয়া জেরান তু ইলাইহি বান আর যে ব্যক্তি আমার দিকে এক হাত আগিয়ে আসে আমি তার দিকে দুই হাত এগে যাই বলছেন যে ব্যক্তি আমার কাছে চলে আসে হেঁটে আসে আমি তার কাছে দৌড়িয়ে যাই বোখারি মুসলিম হাদিস ওয়ান জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাম ক্বাবলা মাউতিহি বিসালাসাতি আইয়ামিন ইয়াকুল লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যন বিল্লাহি আজ্জা ওয়া জাল রাওয়াহু মুসলিম জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তিনি শুনেছেন ওনার মৃত্যুর মাত্র তিন দিন পূর্বে উনি বলেছেন লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যন বিল্লাহি আজ্জা ওয়া জাল যে তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি সে যেন মৃত্যুবরণ না করে তবে সে যেন তার রব এবং প্রতিপালকের সঙ্গে ভালো ধারণা রাখে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে মৃত্যুবরণ করার পূর্বে যেন তার ধারণা আল্লাহ সম্পর্কে ভালো থাকে সে তো এটা ধারণা রাখে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার প্রতি দয়া করবেন এই ধরনের ভালো আশা এবং ভরসা নিয়ে যেন সে ব্যক্তি থাকে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা আল্লাহর উপর ভরসা এবং তার প্রতি আশার যে ফজিলত আছে এ বিষয়ে আমরা আলোচনা শুনে আসছিলাম তো সময় শেষ হওয়ার কারণে আলোচনা এখানেই আজকে শেষ করছি এ বিষয়ে আর হাদিস আছে যেটা আমরা আগামী দর্শে শুনব ইনশা আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে নেক আমল করা তৌফিক দান করুন ও আখরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন والسلام عليكم ورحمة الله وبركاته আল্লাহর অধিকার মানুষের প্রতি মানুষের অধিকার জীব জন্তুর অধিকার আমি মোহাম্মদ হাশিম মাদানি আপনারা দেখছেন পিস টিভি বাংলা শেখ হাশিম মাদানি কিভাবে ইসলাম বিভিন্ন সৃষ্টিকে অধিকার দিয়ে ওদের সুরক্ষিত করেছে জানার জন্য দেখুন ইসলামী অধিকার দেখুন অধিকার সমূহ আজ সন্ধ্যা পাঁচটায় আপ পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী আসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সুন্নতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসুন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন আজ রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়